সাল্লামের উপর যিনি সবচাইতে বেশি মেহনত পরিশ্রম করেছেন এবাদত বন্দেগীতে এই রমজান মাসে আর বিশেষ করে রমজান মাসের এই শেষ দশটি রাতে এবং দিনে এ কয়েকদিন আগে আমরা রমজান মাস চোদ্দশো ছত্রিশ সিজড়ি শুরু করলাম আর দেখতে দেখতে দেখতে প্রথম দশ দিন গেল ভাবলাম আরও বিশটা দিন আছে আবার দ্বিতীয় দশ দিনও শেষ হয়ে গেল এখন আমাদের এই মাত্র এক ঘন্টা পরে বৃষ্টি রমজান পুরা হয়ে যাবে আল্লাহ পাক যেসব ভাই বোনদেরকে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ পাক আমাদের সিয়াম কেয়াম নে কামলগুলি যেন কবুল করেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে রোজার দিনগুলিতে রোজার রমজানের রাতগুলিতে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেন জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন মুক্ত করে দেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক যেন দান করেন আমাদেরকে আর মাত্র কয়েকটি দিন বাকি মাত্র কয়েকটি দিন নয়টি দিন অথবা দশটি দিন নবী করিম সাল্লাহ বলেছেন যে চাঁদের মাস ইসলামিক মাস উনত্রিশ হয় অথবা তিরিশ হয় তাহলে সামনে আমাদের হয়তোবা নয়টি রোজা বাকি আছে আর এই শেষ যে নয়টি বা দশটি দিন রয়েছে এই দিনগুলি এই রাতগুলি বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতগুলি সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন গোটা একটি সুরাই নাজল করেছেন কোরআরি কারিমে যেই সুরার নাম হচ্ছে সুরাতুল কাদর কাদর এই সুর আম্মা পাড়া ছোট্ট একটি সুরা অধিকাংশ মুসলিম ভাই বোনদের মুখস্থই আছে আর দ্বিতীয় আর একটি সুরা শুরু করেছেন আল্লাহ ফকরাবুল আলমিন এই রাতের কথা দিয়ে সুরায় দোকান সুরা দোকানের প্রথম দিকে কয়েকটি আয়াত এই মোবারক রাত সম্পর্কে যেই রাতটির সন্ধানে যেই রাতটি হাসিল করার জন্য যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাওয়ার জন্য সারা পৃথিবীর মুসলমান একগ্র চিত্তে এখলাসের সাথে বড় আন্তরিকতার সাথে এবাদত করে নিজের বাড়িতেও করে মসজিদেও করে আর যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন তারা মসজিদে হারামে আসার চেষ্টা করে মাক্কাতুল মোকাররমায় যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন তারা মসজিদে নবীতে আসার চেষ্টা করে যাদেরকে আল্লাহাক রব্বুল আলমী তৌফিক দান করেছেন তারা মসজিদ আকসাতেও যাওয়ার চেষ্টা করে কারণ এই তিনটি মসজিদ স্থানের দিক থেকে সবচেয়ে বেশি ফজিলত রাখে যেমন সময়ের দিক থেকে কালের দিক থেকে মুহূর্তের দিক থেকে সবচেয়ে বেশি ফজিলত রাখে এই রমজান মাসের শেষ দশটি রাত যেহেতু মাগরেব হলেই লাইলাতুল কাদার শুরু হয়ে যাবে কদরের রাত শুরু হয়ে যাবে এই জন্য এই কদরের রাত সম্পর্কে আলোচনা করব আর এসে শেষ দশটি দিন এবং রাতের গুরুত্ব ফজিলত এবং এই দিন রাতগুলিতে নবী করিম সাল্লা সাল্লাম যে কঠোর মেহনত করে পরিশ্রম করে এবাদত বন্দী করেছেন অথচ তিনি সঈদুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রহমতুল্লাহ আলমিন গফর আল্লাহমা তাখার তার আগের পরের ভুল ভ্রান্তি এর মার্জনা ঘোষণা আল্লাহ পাক অগ্রিম করে দিয়েছেন আগে থেকে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক চান যে তোমার আগের পরের ভুল ভ্রান্তি সবকিছুই মার্জনা করে দেন এটাই আল্লাহ পাক চান অগ্রিম আল্লাহ ঘোষণা করেছে তারপরেও এত কঠোর পরিশ্রম মেহনত করেছেন তাহলে আমাদের মতো গুনাগার মানুষ আমাদের মতো পাপি তাপি মানুষ আমাদের মতো যারা সব সময় বিভিন্ন পাপে সংশয়ের ব্যাধিতে রোগাক্রান্ত আর শাহওয়াত প্রবৃত্তির ব্যাধিতে রোগাক্রান্ত আমাদের কলব আমাদের অন্ত হৃদয় পাপে ভরা গোনায় ভরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পাপের দিকে যায় আমাদের দ্বারা কত রকমের যে পাপ হয়ে থাকে আমাদের জবান দ্বারা আমাদের হাত দ্বারা পা দ্বারা ইত্যাদি আর আমাদের সংশোধন শুরু করতে হবে কলব থেকে অন্তর থেকে অন্তরটাকে যদি ঠিক করে নিতে পারেন তো অন্তর আপনার জবানকেও গাইড করে সুতরাং আপনার জবান দ্বারাও গোনা হবে না আপনার অন্তর গাইড করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত যত কিছু নড়াচড়া করে সবকিছুকেই আপনার শরীরকে উঠায় বসায় আপনার কলব আপনার হৃদয় সুতরাং অন্তরটাকে প্রথম ঠিক করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন পাপিষ্ট অন্তরে নিন্দা করেছেন আল্লাহ আলমিন হক সাক্ষী ন্যায্য ক্ষেত্রে সাক্ষী প্রদানের ক্ষেত্রে আল্লাপাক বলছেন যে যারা জানার পরেও সাক্ষীকে গোপন রাখে সাক্ষ্য প্রদান করতে চাই না মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে মানুষের জুল অত্যাচার হচ্ছে তারপরেও ন্যায্য কথা বলতে চাই না ফাইন্নাহু আসেমন কালবহ তাদের অন্তর হচ্ছে পাপিষ্ট তাদের অন্তর হচ্ছে পাপিষ্ট তাহলে আমাদের শুরু করতে হবে অন্তর থেকে কলব থেকে শুরু করতে হবে আল্লাহ বলে আমাদের সার্বিক জীবন ইসলাহ করার সংশোধন করার জন্য তৌফিক দান করেন আমাদের মনের অন্তরের সংশোধনে তৌফিক দান করেন জবানের ইসলাহ সংশোধন করা তৌফিক দান করেন ভাষাকে কন্ট্রোল করা আল্লাপাক তৌফিক দান করেন আল্লাহ সন্তুষ্টির কথা বলার তৌফিক দান করেন অসন্তুষ্টির কথা থেকে আল্লাপাক আমাদের জবানকে বাঁচিয়ে রাখেন আল্লাপাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনহার কাজ থেকে বাঁচিয়ে রাখেন নেকির কাজে লাগাবার বেশি বেশি যেন তৌফিক দান করেন আমাদের ব্যক্তি জীবনের সংশোধনে তৌফিক দান করেন পারিবারিক জীবনের সংশোধনে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের অর্থনীতির সংশোধনে তৌফিক দান করেন আল্লাহ পাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের যেন সংশোধনে তৌফিক দান করেন আলোচনা শুরু করব এই দশ দিনের গুরুত্ব এবং দশ দিনের এবাদত বন্দিগি থেকে আর এই ক্ষেত্রে আমি দুই জায়গায় থেকে আয়াত পাঠ করে সুরায় দোকান থেকেও পাঠ করেছি আর সুরে কদরটিকে আপনাদের সামনে পেশ করেছি এই দশটি দিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পিএনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতে কঠোর পরিশ্রম করে মেহনত করে এবাদবন্দি করেছেন মায়াসারাজি আল্লাহ তালানা থেকে সহি মুসলিমে বর্ণিত রয়েছে যে তিনি বলছেন আন্নান নবী সাল্লাহ আলি সাল্লাম কানা ইয়াজ তাহেদ ফিল আশরিল আওয়াখেরে মালা ইয়াজ তাহেদ ফি গাইরেহি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই শেষ দশটি দিনে যে মাগরে পর থেকে শুরু হয়ে যাবে আজকে মাগরে পর থেকে শুরু হয়ে যাবে শেষ দশটি দিনে রমজান মাসের আর রাতে চব্বিশ ঘন্টা এত বেশি মেহনত পরিশ্রম করতেন ইজতিহাদ করতেন মালায়াজতাহেদি যা অন্য কোন সময় মেহনত করতেন না রমজান মাসের অন্য দিন রাতও এত কঠোর পরিশ্রম করতেন না আর রমজান ছাড়া যে এগারো মাস আছে ওতেও এত বেশি মেহনত পরিশ্রম করতেন না যত বেশি নবী করিমসাল্লাম এই দশটি দিনে এবাদত বন্দিগিতে কঠোর পরিশ্রম মেহনত করতেন সহি বখারি মুসলিম আরো রেওয়ায়ত রয়েছে সরজি আল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলছেন কানন নবী সাল্লাহ আলী সাল্লাম এজা দাখাল আল আশুরো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের যখন সামনে শেষ দশটি দিন চলে আসত এই যে দশটি দিন শুরু হতে যাচ্ছে তখন কি করতেন যা করতেন তাই আপনি করবেন আর বেশি করতে বলছি না বেশি যদি করেন তো বেশি পণ্ডিত হবেন রসুল্লাহ চাইতে তাহলে বিদাত করবেন ধর্মের নামে হ্যাঁ ধর্মের নামে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি করার চেষ্টা করা এটা বিদাতিদের লক্ষণ বিদাতিদের তরিকা আর ঘাটতি করা হচ্ছে পাপিষ্ট ফাসেকদের লক্ষণ আপনাকে সতর্ক করছি ফাসেক হওয়া থেকে আল্লাহ এবং রসুলের নাফরমানি থেকেও আর আল্লাহ রসুলের আগে বেড়ে বিদাতপন্থী হওয়া থেকেও সতর্ক করছি যারাই শিরকে লিপ্ত হয়েছে যারাই বিদাতে লিপ্ত হয়েছে যারাই জঙ্গিবাদে লিপ্ত হয়েছে যারাই এই ধরনের সন্ত্রাসী আর নাশকতামূলক কাজে লিপ্ত হয়েছে তারাই রসুল রসুল্লাহামের চাইতে বেশি বাড়াবাড়ি করেছে পরবর্তীতে বেশি করবে যার ফলে তারা ধর্মের নামে এই তিন শ্রেণীর লোকের গোমরা হয়েছে মুশরেকরা যেরকমই শিরিক করুক না কেন দুর্গা পূজাই করুক আর দরগা কবর মাজার পূজাই করুক আর জীবিতের পূজা করুক আর মৃত পূজা করুক দাঁড় করে পূজা করুক আর কবর দিয়ে পূজা করুক এরা নবী থেকে আগে বেড়েছে বেড়ে গোমরা হয়েছে আর এইরকমই যারা মিলাদ করে আর সবে কাদারের সাথে সবে বারাতও করে সবে মেরাজও পালন করে এরা নাওয়াইতেও পড়ে আর এরা বহু বিদাত করে এরাও নবীর চাইতে বেশি বুঝে বেশি পণ্ডিতি করে গোমরা হয়েছে আর যারা তাদের জঙ্গিবাদকে জেহাদ বলে তারাও ধর্মের নামে গোমরা হয়েছে এই তিন শ্রেণীর মানুষ থেকে সতর্ক করছে মুসলিম ভাইদেরকে বোনদেরকে দুই নম্বরে সতর্ক করছি সমস্ত রকমের ফাসেকদের থেকে যারা আল্লাহ পাকের ফারায়জ অজেব আদায় করে না পাঁচ অক্ত নামাজ পুরো আদায় করে না পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করে না রোজা মাঝে মাঝে রাখে মাঝে মাঝে রাখে না রমজান মাসে কোনোদিন রাখে কোনোদিন ছাড়ে জাকাত কিছু দেয় কিছু দেয় না হজ ফরজ হয়ে আছে করেন না করবে ইচ্ছা মতো হজ করবে সে ইত্যাদি ইত্যাদি এই রকমের ফাঁসেক এই রকমই যারা হারাম খায় হারাম উপার্জন করে হারাম ব্যবসা বাণিজ্য করে হারাম জীবনযাপন করে হারাম দেখে হারাম শোনে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করে এই রকমের ফাঁসেকদের রাস্তা থেকে সতর্ক করছি এই দুটো গুমরাহির মাঝখানেই রয়েছে দিন ইসলাম দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা এই দুটি হচ্ছে গুমরাহির রাস্তা এই দুই রাস্তা থেকে বেঁচে থাকবেন দুটো হচ্ছে রাজপথের দুই দিকের গর্ত এই দুই গর্ত থেকে বেঁচে থাকবেন রমজান মাস এসেছে এতে যদি এই দুই রকমের গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন আপনি নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিতে পারেন নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে নিতে পারেন নিজের নিজের বাপ মাকে বাঁচিয়ে নিতে পারেন নিজের ভাই বোনদেরকে তারপরে বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনি কামিয়াব প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারের দায়িত্ব নিয়ে নেয় আর নিজের বাড়িতে যারা রয়েছে তাদের দায়িত্ব নিয়ে নেয় তো যথেষ্ট মুসলিম জাতির সংশোধনের জন্য এতটাই যথেষ্ট নবী করিম সাল্লামের সামনে যখন শেষ দশটি দিন চলে আসতো কি করতেন তিনি সাদ্দা রাহু নবী সাল্লাম তার লুঙ্গিকে শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন লুঙ্গি কষে নিতেন লুঙ্গি কষে বাঁধা লুঙ্গি কষা মানে কি লুঙ্গি কষার দুটি অর্থ হইতে পারে ভাষ্যকার বলছেন একটা হচ্ছে রেডি হওয়া প্রস্তুত হওয়া যখন মানুষ প্রস্তুত হয় তখন কাপড় টাপড় সাঁটা শুরু করে তো নবী করিম লুঙ্গি শরীরের সাথে মজবুত করে বেঁধে নিতেন বা লুঙ্গি কষে নিতেন মানে এ মাদত বন্দীগীর জন্য প্রস্তুত হয়ে যেতেন প্রস্তুত এখন আর কোনো কাজ নেই দিনের কাজ নেই অন্য মানে দাওয়াতের কাজ বাইরে দিয়ে বাড়াবো না ওটাও নেই এখন শুধু এমাদত বন্দী একমাত্র এই দশটা দিন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক প্রস্তুতি নিতেন এই একটা অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে লুঙ্গি কোষে নেওয়া তার মানে স্ত্রীদের থেকে পৃথক হয়ে যাওয়া স্ত্রী সহবাস না করা রমজানের দিনে যে কোনো দিনে স্ত্রী সহবাস হারাম কিন্তু রাত্রে জায়েজ রয়েছে শেষ দশটি রাতেও জায়েজ আছে জায়েজ কাজও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দশটি রাতে করেন নাই এই যে মাগরে হয়ে যাবে মাগরে হওয়ার পরে একুশের রাত শুরু হয়ে যাবে একুশের রাত থেকে শুরু করে সওয়াল মাসের চাঁদ ওঠা পর্যন্ত রাসুল্লাহাম সাদ্দামেই জারাহু লুঙ্গি মজবুত করে কষেছেন তার মানে স্ত্রীদের সংস্পর্শে যাননি কারণ তিনি সর্বদাই হিজরতের পরে যখন থেকে সিয়াম শুরু করেছেন দ্বিতীয় হিজড়িতে এতে কাপ প্রতি বছর করেছেন শেষ দশকে শেষ দশটি দিন মসজিদে এতে কাপ করেছেন আর এতে কাপ অবস্থায় চব্বিশ ঘন্টা যেহেতু থেকেছেন হ্যাঁ এই নয়টি বা দশটি দিন সুতরাং নবী করিম সাল্লাম বিবিদের থেকে পৃথক থেকেছেন এতে কাউ যদি নাও করেন তারপরেও স্ত্রী সম্ভোগ জায়েজ হলেও এই রাতগুলিকে এবাদত বন্দীতে কাটানো শ্রেয় কারণ স্ত্রী সম্ভোগে গিয়ে এক দু ঘন্টা ওতেই গেল না পাক থাকলেন এই সেই ইত্যাদি আর তারপর একটা দুনিয়াদারি আসলো যদিও জায়েজ কাজ ওর চাইতে ভালো যদি আপনি পুরো রাতটাই একবার নিছক এবাদত বন্দীতে লাগাইতে পারতেন হ্যাঁ সলাতে নামাজে লাগাইতেন যেমন লম্বা নামাজ নবী সাল্লাম পড়তেন কোরআন তেলাওতে লাগাতেন জিকির আজকারে লাগাতেন সন্ন্যতি জিকির আজকার বিদাতি জিকির আজকারে নাই সন্ন্যতি জিকির নবীর তরিকায় জিকির আজকার লাগাতেন তবা ইস্তেকফারে লাগাতেন আপনি লম্বা সেজদাই পড়ে থাকতেন লম্বা দোয়াই পড়ে থাকতেন আপনি আল্লাহ পাকের কাছে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চাইতেন এটা আপনার জন্য অনেক কল্যাণকর ছিল যদিও স্ত্রীদের কাছে এই রাতগুলিতেও শেষ দশকের রাতগুলিতে যাওয়া যায় যদি এতে কাফে না থাকেন তাহলে কিন্তু এতে কাবে থাকলে হারাম নবী করিম সাল্লাম প্রস্তুতি নিতেন বললাম সাদ্দা মিজার ও আহিয়া আর সারা রাত জাগতেন অন্য রেওয়ায়তে রয়েছে যে প্রথম রমজান থেকে শুরু করে বিশ রমজান পর্যন্ত নবী সাল্লা সাল্লাম রাত্রে অধিকাংশ সময় এবাদত করতেন অল্প কিছুর কোন ঘুমাতেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাতেন এটা হচ্ছে নবী সাল্লামের সন্ন্যাস বিশ তারিখ পর্যন্ত কিন্তু যেমনই বিশ তারিখ হয়ে যেত বিশ রমজান শেষ এই শেষ দশকে নবী সাল্লাম ঘুমের সংমিশ্রণ ঘটাতেন না এবাদত বন্দীর সাথে শুধু এবাদবন্দি করতেন সারা রাত ঘুমাতেন না সারা রাত রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘুমাতেন না এই রাতের ঘুমের বদলে আপনি দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া যথেষ্ট পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট খুব বেশি পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট কিন্তু যদি মনে করেন যে আমি লাইলাতুল কাদার করলাম বা শেষ দশটি রাত জাগলাম সেজন্য সারাদিন ডিউটি তো নাই সারাদিন শুয়ে থাকবে এটা একটা মুসলিমের কাজ না ভালো মানুষের কাজ না সারাদিন শুধু শুয়ে থাকা সকাল থেকে একবার জোহর ঠেকিয়ে দিলেন জোহর ঠেকালেন এই জন্য যে জোহর নামাজটা পড়বেন হয়তো ভালো মানুষ সেই জন্য আর জোহর পরে নামাজ পড়ে এসে আবার বিছানায় লম্বা হলেন আবার দিলেন নাক ডাক দিলেন একবারে লম্বা টানে আবার আসর হলে আসর নামাজটা পড়লেন আবার পেটে তো খিদা লেগে আছে টাইম পাস করতে হবে আর টাইম পাস করার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে ঘুমানো কারণ ঘুমাইলে আর পেটের জ্বালা ধরবে না বেশি তাই না জেগে থাকলে পেটে জ্বালা বেশি জেগে থাকলে পেটে জ্বালা বেশি আর পিপাসা বেশি ঘুমিয়ে যা এইরকম কিছু মূর্খ মুসলমান আছে আল্লাহ পাক রবেন সব সকলকে ইসলাম করার তৌফিক দান করেন সারা দিনটা ঘুমিয়ে থাকবেন এটা আপনার জন্য উচিত হবে না দিনেও আপনি কোরআন তেলাওত করেন দিনেও আল্লাহকে ডাকেন দিনে আপনার সংসারের কাজ করেন ইত্যাদি ইত্যাদি যাই হোক মানুষের জন্য এতটা ঘুম যথেষ্ট যাতে নিজেকে সুস্থ রাখতে পারে ঘুম হচ্ছে খাওয়া দাওয়ার মতো খাওয়া দাওয়া এতটা খাবেন যাতে আপনি সুস্থ রাখতে পারেন নিজের শরীরকে যদি আপনি বেশি করে খেয়ে নেন তা আপনার তো বদহজমি হয়ে যাবে আপনি তো আপনার শরীরে ক্ষতি করে ফেলবেন তো ওই রকমই ঘুমের বিষয়টি বিয়ে তাহলে সারা রাত জাগতেন সেই দশটি রাতে আর ও আই কাজা আহল একাই জাগতেন না এটাও সন্ন্যত আপনার জন্য আপনারা যারা এখানে পরিবার নিয়ে আছেন আপনার স্ত্রীকেও জাগাবেন এমন নয় যে আপনি তো মাসা আল্লাহ কোরআন তেলাওত করছেন অথবা মসজিদে চলে গেছেন ইবাদতবন্দি করছেন আর আপনার বিবি সাহেব মাসাল্লাহ ঘরে ঘুমাইছে কেন ঘুমাবে তাকেও জাগাবেন আপনি আর যদি আপনি দেশে রেখে এসছেন তাহলে দেশে টেলিফোন করেন তাগিদ করেন রাতে মাঝে মাঝে এক ঘন্টা আধা ঘন্টা পর পর মাঝে মাঝে টেলিফোন করে খোঁজ নেন যে কোরআন তেলাওয়াত করছে জিকির আজকার করছে এবাদবন্দিগিতে আছে দোয়া করছে ইত্যাদি আল্লাহর এবাদ মুশকুল আছে কি না নাকি ঘুমাচ্ছে না খেলতামাশাই কাটাচ্ছে অনেকে রাত জাগে ধুমধাম করে ধুমধাম করে গল্প স্বল্প করে রাত জাগলো এইরকম জায়গা নয় আমাদের দেশীয় যে আজকাল লাইলাতুল কাদার করা হচ্ছে এই লাইলাতুল কাদার লাইলাতুল কাদার না কিছুক্ষণ হয়তো একটু ওয়াজ মাহফিল করলো কিছু শুনলো আর তারপরে চা পানি করছে এদিকে সেদিকে একটু দমদম করছে বা পিকনিকের মতো কিছু পাকশাক করছে ভালো ভালো খাচ্ছে সারা রাত আর এই করে রাত কাটাচ্ছে এটা এবাদত না এটা লাইলাতুল কাদার করা নয় আর লাইলাতুল কাদারে এবাদত বন্দিকে নয় এহিয়া উল্লাইল নয় যা নবী শাসন করেছেন আর কি করতেন ওয়াই কাজা আহল নিজের কেউ জাগাতেন নিজের কেউ জাগাতেন এই ছিল সহি বখারি মুসলিমের হাদিস নবী সাল্লা সাল্লামের বখারি তার একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাহাম রমজান এইটা রমজানেরই ঘটনা ছিল রমজানের রাতগুলিতে ঘরে ঘরে বিবিদের লাইন হয়ে নয় বিবির বাড়ি ছিল কক্ষ ছিল আর বাড়ি বাড়ি যেতেন আর যাওয়ার পরে বলতেন আই কেদু সাবাহিবাল হোজার এই কেজু হোজার কক্ষে ঘরে যারাই আছে সকলকে জাগাও শুধু স্ত্রীকে বলতেন না স্ত্রী আছে আরো কেউ থাকতে পারে স্ত্রীর বোনের মেয়েরা থাকতে পারে ছেলেরা থাকতে পারে আরো কেউ থাকতে পারে আত্মীয় স্বজন কেউ থাকতে পারে বাড়িতে আই কজু সাওয়াহেবাল হোজার বাড়িতে যারাই আছে মেয়ে আছে ফাতেমা আছে বাড়িতে যারাই আছে তাদেরকে জাগাও রোব্বা কাসিয়াতিন ফির দুনিয়া আর ইয়েতুন ফিল আখেরা কারণ শোনো অনেকে আছে দুনিয়ায় ভালো ভালো পোশাক পরিধান করবে কিন্তু আরিয়াতুন ফিল আখেরা পরকালে উলঙ্গ হয়ে উঠবে পরকালে উলঙ্গ হয়ে উঠবে এখন থেকে প্রস্তুতি নাও যাতে করে আখেরাতে কাপড় পাও আখেরাতে যাতে করে পোশাক পাও উলঙ্গ হয়ে না উঠতে হয় এ উলঙ্গ হয়ে উঠার অর্থটা কি হতে পারে যে উলঙ্গ হওয়া মানে জাহান নামে উলঙ্গ হয়ে জ্বলবে জাহান নামে গেলে লেবাস পোশাক পাবে না সেখানে আগুনের লেবাস সবকিছু আগুন সেখানে জান্নাতিদের জন্য লেবাস রয়েছে লেবাস ফিহা হ্যাঁ রেশমের আল্লাহ পাক রব্বুল লেবাস পোশাক দেবেন কিন্তু জাহান্নামীদের জন্য লেবাস নেই তো জান্নাতে যেতে পারলে তো তো দুনিয়াতে যারা পয়সাওয়ালা মানুষ বেশি বেশি পয়সা যাদের আর বেশি কাপড় চুপড় পরেছে ওরাই তো বেশি জাহান্নামে যাবে কারণ নবিসাল বলেছেন যে আমি যখন দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম তো জান্নাতে শুধু দরিদ্র গরিবদেরকে দেখলাম বেশি ওদেরই মেজরিটি বেশি আর জাহান্নাম যখন দেখলাম তো জাহান্নামে মেজরিটি দেখলাম কার মহিলাদের মেজরিটি দেখলাম মহিলার সংখ্যাই বেশি জাহান্নামে কারণ মহিলারাই বেশি গুমরা মহিলাদের দ্বারা বেশি পাপ হয়ে থাকে এবং মহিলারা ভাড় ভাড় কাপড় কাপড় জমা করাতে বাহাদুর মাসা মহিলা জাতি এমন জাতি তাদের আপনি মেকআপের জিনিস দিয়ে দেন কাপড় দেন আপনার চেয়ে তো অনেক বেশি জোড়া আপনার স্ত্রীর কাছে আছে তারপরে মন ভরে না নতুন নতুন কাপড় একটা দেখলেই মন চাই যে একটা কাপড় করি হ্যাঁ কিন্তু আমাদের জুব্বা ছেড়ে না যে ওকে ছাড়বো পাঁচ বছর সাত বছর চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর শাড়ি আর তিন মাসও যায় না হ্যাঁ জি একবার পড়লে শেষ আবার ওই ওই ওই আবার ওই বান্ধবীরা আসবে আবার ওইটা পরে কি করে যাবো নতুন কাপড় লাগবে নতুন কাপড় লাগবে তো দুনিয়াতে খুব কাপড় পরেছিলে আর ইয়াতুন ফিল আখেরা কে আমাদের দিন উলঙ্গায় উঠবে উলঙ্গায় উঠবে মানে জাহান নামে জ্বলতে হবে একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে উলঙ্গ হবে মানে আমল থেকে উলঙ্গ হবে মানে আমল বিহীন হবে উলঙ্গ ব্যক্তি হচ্ছে বস্ত্রহীন আর আখেরাতের উলঙ্গ হওয়া মানে আমলহীন বে আমল হয়ে আল্লাহর সামনে হাজির হবে আমল নেই সুতরাং আল্লাহ রহমত নেই আমল যখন ফরজ আজম আদায় করনি হারাম কাবিরা থেকে বাঁচনি তো জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই আল্লাহ রহমত পাওয়ার ব্যবস্থা নেই আল্লাহ রহমতের যখন ওসিলা নেই তোমার কাছে তাহলে জাহান নামে যেতে হবে রুব্বাকা সিয়াতিন ফির দুনিয়া আরিয়াতন ফিল আখেরা অনেকে দুনিয়াতে ভালো ভালো পোশাক পরবে কিন্তু আখেরাতে উলঙ্গ হয়ে উঠবে হয় উলঙ্গ বস্ত্রহীন হয়ে উঠবে জাহান নামে যাবে আর না হলে উলঙ্গ হয়ে উঠবে মানে আমলবিহীন কেমতের দিন উঠবে যার কারণে জাহান নামে যেতে হবে জান্নাত পাবে না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আরো মুসনাদ আহমাদের রয়েছে কানন নবী ইয়াখলে তোলে ইসরিন সলাতিন অনমিন যে কথাটা একটু আগে ইঙ্গিত করলাম এটি মুসনাদ আহমাদের হাদিস বিশ্রাম যান পর্যন্ত নামাজও পড়তেন একটু ঘুমাইতেন ফাইজা কানাল আশরো আর যখন শেষ দশ দিন শুরু হয়ে যেত সাম্মারা অসাদ্দাল মেজার তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব অথবা কোরআনে করিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব অথবা শেষদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব আল্লাহর জিকির আজকার এবাদত বন্দীতে তবা ইস্তেকফার নিজের সংশোধনের জন্য অনতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি আপনিও আপনার পরিবারকে জাগাবেন আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয় আপনার বাপ মারও দেখাশোনা করছেন তাদের খোঁজ খবর নেবেন আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা আর ওরা বাদবন্দি করছে কিনা সন্ন্যতি তরিকে বাদবন্দি হচ্ছে কিনা কারণ অনেক বেদাতি এবাদবন্দি করছে অজিফার কিতাব নিয়ে এনেছে আর অজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই বেদাতি অজিয়া পড়ছে দুরুদে তাজ দুয়াই গাঞ্জুল আর্শ হ্যাঁ দুরুদে মাহি আর দুরুদে লাখি আর দুরুদে তোনা জিনে আর কত কিসের বিদাত পড়ছে ওইসব পড়ে লাভটা কি হবে আরে একটি দোয়া যেগুলি বললাম আর এইরকম অজিফার কিতাবে যতগুলি আছে ওই পাঁচটা সুরা থাকে সুরায় মোজাম্মেল সুরায় আর কি সুরা মারিয়াম আর অমক আর পাঁচটা সুরা শুধু কারিমে থাকে আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি সব জাল কথা দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শিখাইতে হবে আর জাল ওজিফা শিখাইতে হবে আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে তাতে সিরকি কথা আছে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে যাতে বিধাত আছে সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে সেগুলি যেন আপনার পরিবার না পড়ে শহীদু আর কিতাব কোরআন সন্না ভিত্তিক যেগুলিতে রেফারেন্স হাওয়ালা বরাদ দেওয়া আছে ওগুলো যদি পান তো ভালো কথা আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে যেমন রিয়াজুস আলহীন রয়েছে এইসব কিতাব থেকে নেবেন যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ দোয়ার জিকির এসব না পড়া হয় এই দিনগুলির শেষ যে দশটি দিন এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাহ সাল্লাম এতে কাফ করেছেন এতে কাফ এতে কাফ মানে মসজিদে অবস্থান করা আল্লাহ ফাকর আলমিনের এবাদতের জন্য শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদ অবস্থান করা লজুমুল মসজিদ আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য অবসর করে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর এবাদত বন্দীগীর উদ্দেশ্যে আর এই কাজটি হচ্ছে সোননাথ যা কোরআনে করিম দ্বারা প্রমাণিত রসুল্লাহামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআন কেরিমের সুরা বাকারে আয়াত নম্বর একশো সাতাশিতে পাক এরশাদ করেছেন বাসের হুন না ওয়ান তোমা আকে পোনা ফিল্মা সাজে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না স্ত্রী সম্ভব করিও না সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা চুমন দেওয়া কোনোটাই জায়জ নয় এতে কাফের অবস্থায় বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়জ নয় হ্যাঁ কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায় স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো সালাম দেওয়া কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাৎ হয়ে গেল বাড়ির কি খবর টবর আছে যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই কারণ আমি করিম সাল্লাহ আলী সাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন বলা তোবা ফিল মাসাজে যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভব করিও না স্ত্রীতে সংস্পর্শে যেও না ও আন্তুম আকিফুনা কি বলা হয়েছে ফিল মাসাজের মসজিদে আর এই এতেকা পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে মসজিদে হইতে হবে মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতেকা মোসাল্লাই যেখানে নামাজ পড়ে যাই নামাজে এই এতে কাপ আমাদের জানা নেই তবে কেউ ভুল করতে পারে যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন যদি এটা শরীয়তে থাকবে তার নবীলামের বিবিগণ মসজিদের নবীতে কেন এতে কাপ করবেন আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লাহ একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে সবাই মসজিদকে ভর্তি করে দিয়েছে ঘেরে ঘেরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে একবারে বাঁধাবাদি কম্পিটিশনে এই দেখে নবী সাল্লাম বললেন যে তোমরা কি নেকি না আশা করছো যেমন হাদিসটি আপনাকে একেবারে নবী সাল্লামের ভাষায় শোনায় নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এতে কাপ করতেন তখন সাল্লাল ফাজরা ফজরের নামাজ পড়তেন সুম্মা দাখালা মোতা কাপ তারপরে এতে কাপে ঢুকতেন তো এতে কাফে ঢুকবেন কখন এটি একটা মাসলা এখানে দেখেন আমাদের দেশে অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে এতে কাপ শুরু না নবী সাল্লাহ সাল্লাম কখন ঢুকতেন এজা সাল্লাল ফাজরা ফজর নামাজ কখন হয় মাগরেবে না ফজরে ফজরের তাহলে সাহারি খেয়ে এই একুশের রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে এতে কাফের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো যদি ঘেরা সম্ভব হয় আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয় যেমন মসজিদে হারামে মসজিদ নবীতে এখন ঘেরা সম্ভব নয় লাখ লাখ লোক এতে করছো কি করে ঘেরবেন আপনি এক মসজিদে একজন দুইজন এতে করলে ঘিরে রাখা সম্ভব তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এতে কাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাহ সাল্লাম ঢুকতেন এই হচ্ছে হাদিস সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নয় একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে এতে কাপের জায়গায় ফজরে ঢুকো তাহলে ঠিক আছে ওইভাবে যদি ঢুকেন কোনো অসুবিধা নেই কিন্তু এতে কাপ আসল শুরু করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফজরের সালাতের পরে মা আয়সা রাজি নবী কাছে অনুমতি চাইলেন যে আর আপনি এতে কাপ করবেন আমিও এতে কাপ করি মসজিদ নবীতে ফাস্তা জানাত আয়সা ফাজ আল্লাহ অনুমতি দিলেন তার জন্য মা আয়সার জন্য একটা খিমা ছোট করে তাম্বুল লাগিয়ে দিয়ে ঘিরে দেওয়া হইল ফালাম্মা রাজ জাইনাব জাইনাব যেমন দেখলে আরে আয়েশা এতে কাপ করে মসজিদে নবী শাসন এক কোনাতে এতে কাপ আর এক কোনাতে আয়েশা এতে কাপ করছে না আমিও করব। তো জাইনাব কি করলো আমার আদবে খেমা ও নিজের একটা খিমা লাগিয়ে মসজিদের মধ্যে ফাদরে বালা ফালাম্মার আতিন নবী হাসান আল আখবিয়াতা এইভাবে আরো কয়েক বিবি এরকম করে নিজের নিজের খেমা সব মসজিদে লাগিয়ে নিয়ে এতে কাপ করা শুরু করেছে নবী করিম সাহসালাম যখন দেখলেন বললেন মা হাজা এগুলো কি শুরু হইলো কি শুরু হইলো এটি এতে কাপ শুরু হলো তা আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না দেখা দেখি শুরু হয়ে গেল এবং আয়েশাকে দেখলে তখন জাইনাব শুরু করে দিল জাইনাবকে দেখলো তো সবাই শুরু করে দিলাম এই কোনো বাদাবাদি আর কম্পিটিশন শুরু হলো বলছেন যে বেনাও আয়েশাতা হাফসাতা ওয়া জাইনাম একটা হচ্ছে হাফসার একটা হচ্ছে জাইনাবের একটা হচ্ছে আয়েশার এইরকম কালান নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু বললেন আল বিররা আরাদনা বেহাজা এরা কি নেকির আশায় এগুলি করেছে না সতিনে সতিনে জ্বালা তাই শুরু করেছে হ্যাঁ কি উদ্দেশ্য এদের যদি নেকিরই আশা থাকতো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে সবার এতে কাপ করার কি শুরু করলো ইন যে ফালা ফালা আরাহা এগুলোকে সবকে টেনে ফেলে দাও এই খিমাগুলিকে তামুগুলিকে সবগুলিকে টেনে ফেলে দাও খসিয়ে দাও খুলে দাও আমি এগুলিকে দেখতে চাই না আমি এগুলো দেখব না করতে দিলেন না এতে থেকে যেমন জানা গেল যে নিয়তে এখলাস হইতে হবে হ্যাঁ এখলাস হইতে এখলাস যদি সামান্য ত্রুটি থাকে না ধরেন আমরা একসাথে চাকরি করছি আপনি আপনার একই কোম্পানিতে পাঁচজন চাকরি করছেন আসলে এতেকাপ তেতেকাপ করতেন না কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে একজন ছুটি পেয়ে গেছে ছুটি পেয়ে এতে কাপ শুরু করছে হ্যাঁ স্যার ও এতে কাপ করে আমিও এতে কাপ করবো আরে তুমি এতক্ষণ কেন নি তুমি এতে কাপ করবো ও এতে কাপ করেছে সেজন্য তোমাকে এতে করতে হবে এটা তো নিয়ত ভালো না তো মানে ও ছুটি পেয়েছে সেজন্য আমাকেও ছুটি নিতে হবে এখলাস জরুরি তাহলে দুই নম্বর কথা স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর বল প্রয়োগ করার নবী করিম বল প্রয়োগ করে তাদের খেমাগুলিকে তামুগুলিকে ভাঙিয়ে দিলেন আর আজকাল এর উল্টা স্ত্রী স্বামীর ওপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাঁড়িয়ে রাখতে দেবো না দাঁড়িয়ে রাখতে দেবো না এক ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে এক দাঁড়িয়ে তো রেখেছি কিন্তু স্ত্রীর সাথে আমাকে জেহাদ করতে হয়েছে জেহাদ করতেছে তাও আর মাদ্রাসা পড়া সুবহান আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জেহাদ করতে হয় তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে তার সাথে মুখের জেহাদ না অস্ত্রের জেহাদ লাগবে নাকি মারামারি করবেন না মারামারি করতে বলছি না আমি একটা হেকমত বলছি এক জায়গায় বলেছিলাম হ্যাঁ আমি দিয়ে একটা বক্তব্য এরকম বলেছি যদি কোনো স্ত্রী বলে স্বামীকে আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা যে তুমি দাড়ি রাখিও না দাড়ি রাখতে তোমাকে দেব না আপনিও বললেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে ডেলি খাবারের চুল ডেলি খাবারের চুল ডেলি খাবারের চুল তোমাকে মাথা নেড়া করে রাখতে হবে সবর করেন আপনি মাথা নেড়া করে একটু দেখতে ভালো লাগবে না তারপর অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমিও নেড়া করবো তুমিও নেড়া করো সমান সমান এই পরামর্শ দিয়ে দিলাম যদিও নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য যায় মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে আর তারপরে বলে এই নেড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে একবার নয় শুধু একবার নয় তো এইরকম করে রাখবো যেমন আমাকে এইরকম দাড়ি মুন্ডা করে তোমার মতো সাকল সুরাত করে রাখবে তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো জি হ্যাঁ দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাল্লাহ তখন দেখবে জানা মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না হ্যাঁ একেবারে নেড়া থাকবে না হ্যাঁ পশ্চিমা চুল রাখবে আবার যদি বলে এতটুকু কাটো খুব খুশি আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী আমেরিকান বানিয়ে দিয়েছে আমাকে ক্যানাডিয়ান বানিয়ে দিয়েছে এইরকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মতো ওতে খুশি কিন্তু মাথা নাড়া দেখেন একবার মাথা নেড়া করতে বলে জি হ্যাঁ তো বলছিলাম যে এতে কাপ মহিলারা কোথায় করবে মসজিদে করবে এক সাহেব বই লিখেছে যে বইটি লিখেছে একবাল গিলানি নাম বলে দি একবাল গিলানি কোনো আলেম নয় একবাল গিলানি আলেম না একজন ইঞ্জিনিয়ার মানুষ কিছু লেখার শকটক ছিল উর্দু ভাষায় লিখেছে বাংলায় অনুবাদ রমজানের মাসাইল তাতে এই ফতুয়া ভুল লিখেছে কারণ অনেকে এই বইটি পড়বেন বিভ্রান্ত হবেন ওতে লিখছে যে নবী সাল্লাম যেহেতু বলেছেন লাতামনাও এমা আল্লাহ মাসাজিদ আল্লাহ বইউ তোহন্না খেরুল্লাহন্না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এতে কাপ করতে বলা হয়েছে না না না নবী শাসন এটা খেয়ালই করেননি যে এতে কাপের কথা নামাজ পড়ার জন্য প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চায় বিশেষ করে রাতের নামাজ এসান নামাজ ফজর নামাজ আর বিশেষ করে রমজান মাসে তারাবিতেও যদি যেতে চায় ফজরও যদি যেতে চায় রমজান ছাড়াও যদি যেতে চায় লামনা এমা আল্লাহ মাসাজেদ আল্লাহে আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে হে স্বামীরা হে বাপেরা তোমার মেয়েদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও তো হন না খেরুল্লাহ না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের এই হাদিসে একটু সারা ইঙ্গিত এতে কাফের নেই আর এতে কাপ সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আকে ফোনা ফিল মাসাজেদ সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবী সাল বলছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানে এতে কাপ করতে তাহলে যেতে দাও আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে এতে কাপ করে তাদের জন্য ভালো হবে এতে এতে কাপ সম্পর্কে আয়াত বা এই হাদিস নবী সাল্লাম বলেননি বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এতে কাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে মানিজ্যতের হেফাজতের ব্যবস্থা থাকে মহিলা সেকশন থাকে সেখানে কোনো ভয় নেই অথবা স্বামী আছে আর কেউ নেই স্বামী আছে এইদিকে ওইদিকে মহিলা আছে মসজিদে আর মসজিদে সেফটি আছে তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতেকাপ করে যদি ব্যবস্থা না থাকে এই রকম তাহলে মহিলা এতেকাপ করবে না এতেকাপ করা সন্ন্যাত এমাম আহমদিন হাম্বাল বলছেন যে লা ওলামা এ খেলাফান এ আমি কোন আলেমের এমন কোন মত মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন বরং এতে কাফ হচ্ছে সুন্নাত এটা সকল আমাদের মত ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ সকলেই বলেছেন যে এতে কাফ হচ্ছে সুন্নাত এইরকম নাকি আমরা যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতুয়া দিয়েছেন এতে কাপ হচ্ছে ফার্জে ফায়া মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এতে কাপ হবে এই ফতুয়া আর কোনো দলিল নেই বরং এমনি এতে কাপ হচ্ছে সন্ন্যাত সকলের জন্য করতে পারলে ভালো আর না করলে কোনো অসুবিধা নেই এতে কাপ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান তাহলে বের হওয়াটা কেমন এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা বের হওয়া এতে কাপ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরীয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজনে আপনি এতেকাপ থেকে বাইরে যাবেন মসজিদের বাইরে পেশাবখানা যাবেন পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে তো মসজিদ থেকে আপনি বাড়ি বাড়ির পেশাবখানায় যাবেন আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি এইরকমই পায়খানা যাবেন উজু করার জন্য যাবেন শরীয়তি বিষয় তারপরে গোসল এতে কাবে থাকতে থাকতে স্বপ্ন দোষ হয়ে গেছে তো গোসল করার জন্য যাবে শরীয়তি কারণ আবশ্যক প্রাকৃতিক যেমন খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য যেতে আপনার খাবার পৌঁছাবার কেউ নেই তাহলে খাওয়া দাওয়ার জন্য হোটেলে যেতে হয় মসজিদে হারামে মক্কায় যারা এতেকাপ করেন বা মদিনা যারা এতেকাপ করেন বাকালায় যাবেন কোনো কিছু কিনে খেলেন তারপরে হোটেলে যাবেন বসে খেলেন অথবা সেখান থেকে নিয়ে এসে খেলেন কোনো দোষের কথা নাই কোনো দোষ কারণ এটা জরুরি মানুষের জন্য প্রাকৃতিক ভাবে তো প্রাকৃতিকভাবে যদি জরুরি হয় বের হওয়া অথবা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে জরুরি হয় তাহলে অবশ্যই বের হবে এতে এতে কাফের কোনো কিছু হয় না বরং বের হইতেই হবে তবে মসজিদে যদি তা করা সম্ভব হয় যে খাওয়া দাওয়া মসজিদে ছেলে আছে বলছেন দিয়ে চলে যাও অসুবিধা নেই বা মসজিদের সাথেই বাথরুম আছে বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন বাড়িতে কেন যাবেন আপনি কাছে যখন আছে তখন বাড়িতে যাবেন না কারণ মসজিদে বাথরুম আছে আর আপনার বাড়িতেও বাথরুম আছে বাড়িতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হবে না দূরে যাবেন না বাড়িতে যাবেন না আপনি মসজিদের বাথরুমে আপনি আপনার প্রয়োজন সারবেন গোসল সারবেন বা আপনার তাজায় হাজাত সারবেন দ্বিতীয় বের হওয়া হচ্ছে নেকির কাজের জন্য বের হওয়া নেকির কাজের জন্য বের হওয়া যেমন আপনার কোনো আত্মীয় অসুস্থ এতে কাবে ঢুকছেন আর বাপ অসুস্থ আছে মা অসুস্থ আছে অথবা একজন খুব শেষ অবস্থায় আছে কখনো মারা যেতে পারে আর হঠাৎ করে জানতে পারলেন যে মারা গেছে গ্রামের কোন একজন আপনার আত্মীয় স্বজন হোক অথবা কোনো মুসলিম ভাই হোক মারা গেছে এতে অবস্থায় তাহলে কি করবেন এতে অবস্থায় জানা যায় যেতে পারবেন অসুস্থ ব্যক্তির পরিচর্যার জন্য বা দেখাশোনার জন্য বিমার পুরসির জন্য যেতে পারবেন অলামারা বলছেন এই ক্ষেত্রে আল মুসলিমুন আলা সরুতেহীন সেই মুসলিম ব্যক্তি এতে কাপকারী যদি শর্ত লাগায় যে আল্লাহ আমার আব্বা অসুস্থ আছে মাঝে মাঝে একবার করে দেখতে যাব তাহলে জায়েজ আল্লাহ আমার মা খুব সিরিয়াস আছে যদি মারা যান তাহলে এ থেকে অবস্থা আমি জানাজা পড়ে আসবো আর জানাজা পড়ে এসে আবার এ থেকে আমি ঢুকে যাবো তাহলে জায়জ রয়েছে আল্লাহ আমার গ্রামের অমুক আলেম সাহেব অসুস্থ আছেন আল্লাহ না করে যদি মারা যান অথবা গ্রামের কেউ যদি মারা যায় তাহলে জানাজা একটু হাজির হব আর জানাজা থেকে ফিরে এসে আবার এতে কাপে লেগে যাবো যদি এইরকম শর্ত লাগিয়ে এতে কাপে ঢুকে তাহলে জায়েজ রয়েছে তাতে কোনো অসুবিধা নেই ফোকাহাইকে মারা বলছেন তবে না যাওয়া ভালো না যাওয়া ভালো কারণ এতে কাপে যখন আছেন না গেলেই বেশি ভালো তিন নম্বর হচ্ছে এমন বের হওয়া যেটা এতে কাফের পরিপন্থী বিষয় এতে কাপ বিরোধী কাজ নেকিরও কাজ না আর আপনার জন্য জরুরি কাজও না প্রাকৃতিকভাবে জরুরি না আর শরীয়তের দিক থেকেও জরুরি নয় যেমন কিনা বেচার জন্য এতে কাপ অবস্থায় আছেন আর দেখছেন একটা ভালো বিজনেস চলছে হ্যাঁ মসজিদ হারামের সামনে মাসাল্লাহ পাথর বিক্রি করা আর মিসক বিক্রি করা আরো কি চারানার পাথর কিনে পঞ্চাশ রিয়ালে বিক্রি করে ফুটপাতে চারানার পাথর কিনে মক্কা মধ্যে নাই আর আকিক পাথর বলে পঞ্চাশ রিয়াল একশো রিয়ালে বিক্রি করে মরুক্ষদের কাছে তো এইরকম ব্যবসা দেখছে যে ভালো ব্যবসা চলছে তো এইরকম কাজে কি যেতে পারবে না মোটে যেতে পারবে না এইরকম স্ত্রীর সাথে কাম ভাব নিয়ে দেখা সাক্ষাৎ করা এগুলি জায়েজ নয় শর্ত লাগালেও জায়েজ নয় বিনা শর্তেও জায়েজ নয় এইরকম কিছু করলে এতে কা ভঙ্গ হয়ে যাবে এতে কা অবস্থায় কেউ যদি কেনা বেচা করে ব্যবসা বাণিজ্য করে তাহলে এতেকা ভঙ্গ হয়ে যাবে তবে জরুরি যেমন বললাম বাকালাতে আপনার খাবার কিনতে যেতে হবে আপনার কিনে দেওয়ার মতো কেউ নাই বাকালা থেকে আপনি একটু দুধ কিনলেন একটু দই কিনলেন অথবা আর কিছু কিনলেন অসুবিধা নেই খাওয়ার জন্য পানাহারের জন্য ইত্যাদি তো জায়জ রয়েছে এরপরে আপনাদেরকে শোনাবো লাইলাতুল কাদার সম্পর্কে সে আয়াতগুলি আর তারপরে সময় হলে ইনশা আল্লাহ তালা কিছু হাদিস শোনাবো আল্লাহ পাক আলমিন সুরায় দোকানে কি বলছেন শুনেন সুরা দোকানের প্রথম দিকে হামিম অল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন অল কিতাব ইন্না আনজাল নাহফি লাইলাতিন মোবারাকা নিঃসন্দেহে আমি কোরআন নাজল করেছি বরকতের রাতে কোরআন নাজল করেছি মোবারক রাতে মোবারক হচ্ছে এই রাত যেই রাত আসছে এই মাগরেব হইলে রাত শুরু হবে এই রাত থেকে শুরু হবে আর যে কোনো রাতে হইতে পারে আর বিস্তারিত বলবো দশটি রাত যারা জাগতে পারবেন সবচাইতে ভালো দশটি যদি না পারেন কমপক্ষে বেজোর পাঁচটিতে করবেন আর যারা একেবারে কিছুই পারছেন না তো কমের পক্ষে হ্যাঁ, সাতাইশ সম্পর্কে আরো বেশি একটু তাগিদ রয়েছে কাবের হাদিসে সুতরাং কিছুই না পারলে কমপক্ষে আপনি সাতাইশের রাতে জাগার চেষ্টা করবেন কিন্তু জেনে রাখবেন যে সাতাইশে শুধু লাইলাতুল কাদার হয় না সবে কাদার হয় না যে কোনো বেজোড়ে হইতে পারে আবার অনেকের মতে বেজোড় ছাড়াও হইতে পারে শেষ দশ দিনে যার ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এই দশটি রাতেই জাগবেন একুশের রাত হোক আর বাইশের হোক তেইশ হোক আর চব্বিশ হোক জোড় হোক অথবা বেজোড় হোক বলছিলাম যে এই রাতগুলি হচ্ছে মোবারক রাত মোবারকা করেছি আমি আল্লাহ বরকতের রাতে এই বরকতের রাত কি এক আয়াত আর এক আয়াত তফসির করে এই ক্ষেত্রে তিনটি আয়াত আমি আপনাদের সামনে মিলিয়ে দেব ভালো করে বুঝে নেন যাতে করে কেউ আপনাকে ধোকা দিয়ে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে বিদাতের রাস্তায় না নিয়ে যেতে পারে আল্লাহ বলছেন এখানে বরকতের রাতে কোরআন নাজেল করেছি আর আল্লাহ রাবুল আলমী সুরায় বাকার আয়াত নম্বর একশো পঁয়চাশিতে বলছেন শাহর রমাদান কোরআন রমজান এমন এক মাস যেই মাসে কি হয়েছে কোরআন নাজেল করা হয়েছে কোরআন কখন নাজেল হয়েছে তাহলে রমজানে নাজল হয়েছে না সাবানে রমজান মাসে কোরআন নাজল হয়েছে আর আগের আয়াতে কি বললাম কোরআন নাজল করেছি ফিলাইলাতিন মোবারক বরকতের রাতে তো বরকতের রাত রমজানে না সাবানে বলেন ভালো করে রমজানে না সাবানে রমজানে ঠিক না রমজানে থাকেন এখন রমজানের কোন রাতে এখন তৃতীয় আয়াত সুরায় কদর পড়েন এখন আল্লাহ বলছেন না হফি নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজল করেছি কদরের রাতে কদরের রাত রমজানে না সাবানে কদর রাত কখন রমজান মাসে তিনটি আয় পেলেন বরকতের রাতটি হচ্ছে কদরের রাত বরকতের রাত হচ্ছে রমজান মাসে রমজান মাস যাতে কোরআন নাজেল হয়েছে সুতরাং সবে বারাতের সময় আসলে ভারত বাংলাদেশ পাকিস্তানের বিদাতি টিভিগুলো আর বিদাতি বক্তারা যে লাইলাতুন মোবারকা মানে হচ্ছে সবে বারাত লাইলাতুন মোবারকা মানে সবে বারাত লাইলাতুন মোবারক মানে সবে বারাত করে তাদের মিথ্যা আপনাদের উপর স্পষ্ট হইল তাদের ধোকাবাজি স্পষ্ট হইল তাদের ইসলামের খেয়ানত স্পষ্ট হইল আপনাদের উপর আল্লাহ পাক রব্বুল আলম যারা আপনাদের সকলকে বুঝার তফিদান করেন মুসলিম জাতিকে বিদাতিদের গুমরাহি থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন তিনটি আয়াত সংখ্যা বললাম ইন্না আনজাল নাফি মোবারাকা বরকতের রাত হচ্ছে রমজানে বরকতের রাত হচ্ছে কদরের রাত যেই রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বলছিলাম সেটাকে এর সাথে মিলিয়ে দিই নবী সাল্লামের পর প্রথম যে ওহি নাজিল হয়েছে ইকরা বিসমে রব্বেকা একুশের রাতে ফজরের আগে এখানে এই যে সামনে এই রাতটি আসছে আর দশ মিনিট পনেরো মিনিট পরে এই রাতের ফজরের আগে একরা বিসমে থেকে শুরু করে খালাক আল ইনসান আমিন আলাক ইকরা রব্বক আল আকরাম আল্লাহ বিল আল্লাহ আল ইনসানা মালাম ইয়া আলাম পর্যন্ত নাজেল হয়েছে এটা হচ্ছে এই রাতের ঘটনা আর করতে পারেন যে রমজান মাসে কোরআন নাজেল হয়েছে পুরো কোরআন মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নাজেল করেছেন আল্লাহ রাবুল আলমিন আর সেখান থেকে তেইশ বছরে যখন যখন প্রয়োজন হয়েছে জিব্রাইল আলহিস সালাম নবী সালামের কাছে নিয়ে এসেছেন ইকরা ইসলামের কিছু আয়াত পেশ করলেন তারপরে সুরা মুদাসের নাজেল হলো তারপরে তৃতীয় পর্বে সুরায় ফাতিহা নাজেল হলো ইনশা আল্লাহ তালা এই বিষয়গুলি যখন সিরাতুন্নবী আসবে তখন আবার আমরা তা পেশ করব আল্লাহ পাক বলছেন এই সুরা দোকানে ইন্না আনজালনা লাইলাতিন মুবারাকাত ইন্না মুনজির সন্দেহে আমি সতর্ককারী ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকিম এই বরকতের রাতে যেটা রমজানে হয় যেটা কদরের রাত ভালো করে শুনে রাখেন এই বরকতের রাতে কদর রাতে কি হয় ফিহা ইউফরাকু এতে চূড়ান্ত ফয়সালা করা হয় কুল্ল আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাময় কাজের হেকমতের কাজের রহস্যপূর্ণ কাজের তার মানে এক বছরে তকদিরের ফায়েসালা করা হয় এক বছরে তকদিরের যা কিছু দায়ী দায়িত্ব দিতে হয় ফেরেস্তাদেরকে দিয়ে দিতে হয় যে এক বছরেই তোমাদের ডিউটি থাকলো এটা কখন করা হয় তখন করা হয় এই কদরের রাতে এই বরকতের রাতে এই রমজান মাসে রমজান মাসে যেই দিন কদরের রাত হয় সেদিন এক বছরের তকদিরের যা কিছু করতে হবে দায়ী দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয় মালাকুল মতকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় মিকাইলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইসরাফিলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় রামান কাতেবিন সম্মানিত ফেরেস্তা যারা আমল লিখছেন তাদের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি ফিহা ইউফরা কুল্লু আমরিন হ্যাঁ আমরা মিনে এন্দে না এইসব কাজ আমার তরফ থেকে হয়ে থাকে তাহলে চূড়ান্ত ফয়সালা হয় প্রজ্ঞাপূর্ণ কাজের এই রাতে তার মানে ভাগ্যের ফয়সালা হয় তাহলে ভাগ্য রজনী কোনটি এখন শোনে ভাগ্য রজনী ভাগ্য রজনী সবে বরাত না সবে কারার সবে কাদার লাইলাতুল কাদার এই একুশের রাত হতে পারে পঁচিশ তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে ভালো করে শোনেন ভাগ্য রজনী সাবান মাসে নয় ভাগ্য রজনী ওই সবে বরাতের পনেরো সাবানে নয় ভালো করে শুনে রাখেন আল্লাহ ফাকরুল আলমিন আরো বলছেন সুরে কদর কোরআন যে আল্লাহ নাজল করেছেন এই কদর রাতে এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বুঝার জন্য যথেষ্ট যে আল্লাহর কাছে এত সম্মানের রাত মর্যাদার রাত এই রাতটি এই রাতে আল্লাহ পাক মানব জাতির ওপর দয়া করেছেন আল কোরআন নাজল করে তাদেরকে গুমরাহি থেকে নাজাদ দিয়েছেন নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন কামা কাদার জানো লাইলাতুল কাদার বা কি জিনিস এতেও ফজিলত রয়েছে এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে এই ব্যক্তিত্বকে চেনেন তার মানে কি বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব আছে না হ্যাঁ ওই রকম ভিআইপি মানুষ আছেন কোন বড় ব্যক্তি আছেন যে দিক থেকে হোক না কেন তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছে মামা আদরা কামা আলাইলাতুল কাদরে জানো কদর কি জিনিস কদর রাত কি জিনিস জানো আমার আদরা কামা আলাইলাতুল কাদর লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফে সাহার কদরের রাত হাজার মাসের চাইতো বেশি শ্রেষ্ঠ কদরের রাত হাজার মাসের চাইতেও বেশি উত্তম খাইরুমিন আলফেসার আর হাজার মাসকে হিসাব করলে তেরাশি বছর চার মাস হয় তাহলে তেরাশি বছর চার মাস যদি কেউ নফল এবাদতবন্দি করে রমজান আর কদর রাত ছাড়া অন্য মাসে ওর চাইতে বেশি নেকি পাবে এ কদরের একটি রাতের এবাদত বন্দীগীতে ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে লাভবান হতে পারবে এই একটি কদর রাতে মনে রাখেন একজন মানুষ আমাদের মতো মানুষ তেরাশি বছর বাঁচবে না হাইতে আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয় বলবো ভাই তেরাশি বছর আশা করা যায় আমার মতো লোক আশাই করতে পারি না তেরাশি বছর আর একটি রাত জাগতে পারলে এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহর এবাদত বন্দীগীতে নামাজে দুয়াই জিকির আজকারে যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন তেরাশি বছর চার বছর চার মাস নফল এবাদত বন্দীগীর চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন বেশি নেকি হাসিল করতে পারবেন আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কাদার পাওয়ার যেন তৌফিক দান করেন লাইলাতুল কাদের খাইরুমিন আলফেসার তানাজদালুল মালায়কাত ওয়ার রুহ এই রাতে অসংখ্য ফেরেস্তা নেমে আসেন এমনকি ওয়ার রুহ রুহুল আমিন রুহুল কদুস জিব্রাইল আলাই সালামও আসেন জমিনে নেমে আসেন তানাজদালুল মালায়কাত ওয়ার রুহ ফিহা এই রাতে বেইজনে রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর হুকুমে তাদের রবের হুকুমে নেমে আসেন ফেরেস্তারা প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ নিয়ে সালামুন হেয়া এই রাতটি শান্তি আর শান্তি এয়া মানে এই রাতটি এই রাতটি শান্তি আর শান্তি হাত্তা মাতলাইল ফজর ফজর হওয়া পর্যন্ত এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই সবে কাদারের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম এখন এই সবে কাদার বা লাইলাতুল কাদার লাইলাতুল মানে সব সব কথাটি ফার্সি ভাষা লাইলাতুল কাদার সম্পর্কে নবী করিম সাল্লামের দিয়ে একটি হাদিস শোনাই বোখারি মুসলিম হাদিস রয়েছে রাউ লাইলাতাল কাদরে ফিল আশির আওয়াখির মিন রমাদান রমজান মাসের শেষ দশটি রাতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো শেষ দশটি রাতে তাহলে আজকে থেকে শুরু করবেন জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের প্রথম হুকুম গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন আর কেউ যদি না পারেন তো বেজোড় গুলিতে করবেন এই মর্মে হাদিস শোনেন নবী করিম সাল্লাম হাদিস বুখারিত রয়েছে তাহারা লাইলাতাল কাদরে ফিল বিতরে মিনাল আশির আওয়াখেরে মিন রামাদান রমজান মাসের শেষ যে শেষ দশ দিন রয়েছে এই শেষ দশ দিনের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো তাহলে শেষ শেষ দশ দিনের বেজোড় রাতগুলি পাঁচটি রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যদি তাও না পারেন আর একটা স্তর বলি একুশকে বাদ দিয়ে তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ শেষ সাত দিন তলাশ করো নবী সাল্লাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আল্লাহ বর্ণনা করছেন লাইলাতুল কাদার স্বপ্নে দেখানো হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লামকে যে শেষ সাত দিনের মধ্যে হইতে পারে নবী সাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে আর আর উইয়াকুম কাদ্দাওয়াত আর অন্য অন্য সাহাবিরাও দেখেছিলেন ইত্তাফাকাত তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে একরকম হয়েছে ফিজা সাবিল আওয়াখের শেষ সাত দিনে ফামান কানা মোতাহার রিহা ফালিয়া তাহার রাহা সাবিল আওয়াখের কেউ যদি তলাশ করতে চাই লাইলাতুল কাদার শেষ সাত দিনে তলাশ করুক এই হাদিস ও বোখারি মুসলিমে রয়েছে সহি মুসলিমে রয়েছে যে দেখো তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো তাহলে ফাইন দাও আহাদ আজে যা কেউ যদি দুর্বল হয় অসুস্থ হয় অপারগ হয়ে যায় ফালা ইউগলাবান্না বাওয়াকি শেষ দিকের সাতটি দিনে তোমরা অবহেলা করিও না সাতটি দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ হ্যাঁ এই সাতটি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না এই কথা নবী করিম সাল্লাহ বলেছেন এই শেষ দিকের মধ্যে আবার সাতাইশ তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি ওবাইবিনে কাব রাজি আল্লাহ তালানো প্রখ্যাত কারি হাফেজ তিনি বলতেন ওয়াল্লাহি লা আলামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলা আল্লাতি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27 বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জানি যে লাইলাতুল কাদার কোন রাতে হয় সেই রাতটি হচ্ছে যেই রাতে রসুল্লাহ আমাদেরকে কেয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন সেটা হচ্ছে হে আল্লাহ সেটা হচ্ছে সাতাইশের রাত সেটা হচ্ছে সাতাইশের রাত কিন্তু মনে রাখবেন আল্লাহ হাফিজ হাজার রহমতুল্লাহ আলী বলছেন যে শুধু সাতাইশের তারিখে হয় না ওবাইবিনে কাবের এটা ব্যক্তিগত মত নবী সাল্লাম সাতাইশের রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই নবী সাল্লাম একটি হাদিসেও বলেননি যে সাতাইশে শুধু সবে কাদার হয় এটা ওবাইবিনে কাবের মত সেই জন্য সাহাবির মতের সাথে অন্য সাহাবাইকেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে তাই সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে ইলতামেসু হাফি তাসে আতেন তাবকা ফি সাহাবে আতেন তাবকা ফি খামেস আতেন তাবকা যখন নয় দিন বাকি থাকবে তখন তলাশ করিও মানে একুশের রাতে তলাশ করিও সাত দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও তেইশ তারিখের রাতে তলাশ করিও ফিখামে সাতিন তাবকা পাঁচ দিন যখন বাকি থাকবে তখন তালাশ তলাশ করিও তার মানে পঁচিশের রাতে তলাশ করিও আল্লামা হাফিজ মেহাজার রহমতুল্লাহ আলী বলগুল মারামের লেখক আরো অনেক কিতাবের লেখক বোখারির ভাষ্য লিখেছেন ফথুল বাড়ি তিনি বলছেন আর জাহুল আকওয়াল আন্নাহা ফি ভিত্রি মিনাল আশিল আওয়াখেরে ও আন্নাহা তান্তাকিলু লাইলাতুল কাদার একটি রাত মাত্র একটি রাত তলাশ করার জন্য সবগুলি দশটি রাত জাগলে সবচাইতে ভালো আর না পারলে বেজর গলিতে সবগুলিতে জাগো কারণ এতে কি হয় সহি মত হচ্ছে যে শেষ দশ দিনের শেষ দশটি রাতের যে বেজোর রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কাদার হয়ে থাকে ও আন্নাহা তান্তাকেলো আর রাতটি পরিবর্তন হইতে থাকে ভালো করে শুনেন ভাষাটি রাতটি চেঞ্জ হইতে থাকে এই বছরে হয়তো একুশে হয়ে গেল আগামী বছর পঁচিশে হইল তারপরে বছর সাতাইশে হলো তারপরে বছর উনত্রিশে হইল কোনো বছর তেইশে হইল এইভাবে ওয়ান্নাহা তান্তাকেলেও পরিবর্তন হইতে থাকে শুধু একটি রাত জাগলে হয়তো দশ দশ বছর ২০ বছর চলে যাবে লাইলাতুল কাদারই পাবেন না হয়তো আপনি কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি শুধু সাতাইশে জাগছেন দেখা গেল যে আপনার লাইফে সাতাইশে একবারও লাইলাতুল কাদার হইল না এটা হয়ে যেতে পারে যার ফলে আল্লাহর আস্তে আপনাদেরকে আহ্বান করছি আল্লাহর দিনের দিকে এবাদত বন্দীগীর দিকে লাইলাতুল কাদারে মেহনত পরিশ্রমের দিকে বেজোর রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন আর ওর চাইতে ভালো যদি দশটি রাতে জাগতে পারে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের শ্যাম কেয়াম যেন কবুল করেন লাইলাতুল কাদার যেন কবুল করেন লাইলাতুল কাদারের ফজিলত বলে শেষ করেছি পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন সহিব খারি মুসলিমের হাদিস মান কাম ওমান কাম কাদের ইমান ওয়াহতিসাবান গফির আল্লাহ মা তাকাদ্দাম মিন জামবিহি যারা লাইলাতুল কাদারে কেয়াম করবে লাইলাতুল কাদার তাহলে গল্প গুজব করলে হবে না হ্যাঁ লাইলাতুল কাদারে বাজার আর মার্কেট ঘুরে দোষ বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে টাইম পাস করলে হবে না অমান কামা লাইলাতাল কাদরে যারা লাইলাতুল কাদারে কেয়াম করবে কেয়াম মানে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত করা নামাজ পড়া কেয়াম মানে কেয়ামুল্লাইল নামাজ পড়া ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ পাকে লাইলাতুল কাদার দান করেছেন এতে ফজিলত রেখেছেন সাহবান এবং নেকির আশায় দুনিয়ার গরজে নয় কাউকে দেখানোর জন্য না শোনানোর জন্য না লোক দেখা দেখি নয় সবাই বন্ধু বান্ধব করে সেই জন্য করি এইরকমও নয় ফ্যামিলি করে পরিবার করে সেই জন্য পরিবেশ এইরকম সৌদি আরবের সেই জন্য করছে এইরকম না কোনো পরিবেশ বলে নয় বরং আল্লাহর প্রতি ইমান রেখে নেকির আশায় যদি করেন গফির আল্লাহ মা তাকাদ্দামা বেহি অতীতের গোনা মাফ করে দেওয়া হবে গফির আল্লাহ মা তাকাদ্দাম বেহি অতীতে যে ছোট ছোট গোনাগুলি সব মাফ হয়ে যাবে বড় গুণাগুলির জন্য এই লাইলাতুল কাদারের সাথে সাথে এবাদত বন্দীগীর সাথে সাথে তওবা করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন লাইলাতুল কাদার পাওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক লাইলাতুল কাদার দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে যেন ধন্য করে দেন আল্লাহ পাক আমাদের বাপ মাকে যেন মাফ করে দেন ভাই বেরাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন নেক বানিয়ে দেন আল্লাহ পাক আমাদের যেন নেক সন্তান দান করেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين